প্রভু আমার পানে বার একটু ফিরে চাও দিদারে মোহাম্মদ নসিব করে দাও প্রভু আমার পানে বার একটু ফিরে চাও দিদারে মোহাম্মদ নসিব করে দাও দিদারে মোহাম্মদ নসিব করে দাও মন যে আমার রয় না রাখতে পারি না মন যে আমার রয় না আমি রাখতে পারি না যাই ছুটে যাই বারে বারে বাধা মানে না যাই ছুটে যায় আমার মন সোনার মদিনা প্রভু আমার পানে বার একটু ফিরে চাও দিদারে মোহাম্মদ নসিব করে দাও দিদারে মোহাম্মদ নসিব করে দাও কাবার গিলাফ ছুঁয়ে আমি অশ্রু ঝরাবো হেরে মেতে খোদার পায়ে সিজদা লাফ ছুয়ে আমি অশ্রু জরাব হেরে মেতে খোদার পায়ে সিজদা লুটিব কাবার গিলাফ ছুয়ে আমি অশ্রু জরাব হেরে মেতে খোদার পায়ে সিজদা লুটিব খুরমা বাগান দেখে নয়ন শান্ত করিব খুরমা বাগান দেখে নয়ন শান্ত করিব উহুদ পাহাড় দেখে উতাল হৃদয় জুড়াবো উহুদ পাহাড় দেখে উতাল হৃদয় জুড়াবো ধৈর্যের বাদ ভেঙে গেছে থাকতে পারি না ধৈর্যের বাদ ভেঙে গেছে থাকতে পারি না যাই ছুটে যাই বারে বারে বাধা মানে না যায় ছুটে যায় আমার মন সোনার মদিনা প্রভু আমার পানে বার একটু ফিরে যাও দিদারে মোহাম্মদ নসিব করে দাও দিদারে মোহাম্মদ নসিব করে দাও মদিনা রই ধুলো মাটি সুরমা বানাবো শরীফ জিয়ারতি স্বপ্ন পুরাব মদিনার ওই ধুলো মাটি সুরমা বানাব রৌজা শরীফ জিয়ারতে স্বপ্ন পুরাবো মদিনার ওই ধুলো মাটি সুরমা বানাবো রৌজা শরীফ জিয়ারতে স্বপ্ন পুরাবো প্রাণের প্রিয় সাহাবিদের সালাম করিব প্রাণের প্রিয় সাহাবিদের সালাম করিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো ইশকে নাবির ঝড় উঠেছে সইতে পারি না ইশকে নাবির ঝড় উঠেছে সইতে পারি না যাই ছুটে যাই বারে বারে বাধা মানে না যাই ছুটে যায় আমার মন সোনার মদিনা প্রভু আমার পানে বাড়ি একটু ফিরে যাও দিদার মোহাম্মদ নসিব করে দাও দিদার মোহাম্মদ নসিব করে দাও মন যে আমার রয় না আমি রাখতে পারি না মন যে আমার রয় না আমি রাখতে পারি না যায় ছুটে যায় বারে বারে বাধা মানে না যায় ছুটে যায় আমার মন সোনার মদিনা যায় ছুটে যায় বারে বারে বাধা মানে না যায় ছুটে যায় আমার